قالت إن آل محمد لننتظر الهلال والهلال لننتظر الهلال إلى الهلال ثلاثة أهلة في شهرين لا نوقد نارا أو لا نستوقد نارا قال أورعه قلت يا خالة فبماذا يعيشكم قالت إنما هما الأسودان الماء والتمر رواه البخاري في صحيحه وروى مسلم وابن ماجه لا لننتظر الشهر لا نستوقد نارا সম্মানিত রাজধানী ঢাকার <coughs> আল আমিন জামে মসজিদে উপস্থিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ প্রাসঙ্গিক বিষয় অনেক ছিল আমি আলোচনা শুরু করেছিলাম সন্তান লালন পালনের উপরে দুটি বক্তব্য রেখেছি আরো দুটোর প্রয়োজন ছিল সময় হলে দেখা যাবে মোহারম গেল এর সাথে প্রাসঙ্গিক বক্তব্য ছিল রোহিঙ্গা মুসলিম বিতাড়ন প্রসঙ্গে অনেক কথা হয়েছে হচ্ছে কিন্তু আজকে আরেকটি বিষয় খুব কাছাকাছি এসে গিয়েছিল কোরবানির ঈদের আগে আগস্ট মাসে বাংলাদেশের ঢাকা শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি বড় আকারের সেমিনার হয়ে গেছে চাঁদ দেখার উপরে সম্ভবত আমি এই জামে মসজিদে খোতবা দিয়ে বসেছিলাম কিংবা এমনিতেই বসেছিলাম হঠাৎ করে একটি ভাই ইনভেলাপ দিয়ে গেলেন কি আমি আর খুলে দেখার সুযোগ পাই না বাসায় গিয়ে খুলে দেখে পড়লাম চাঁদ দেখা প্রসঙ্গে বিস্তারিত বিবরণ ইতিপূর্বেও দু একটি দিনই জলসায় ধর্মীয় সভায় বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছি দুই একজন ভাই হঠাৎ করে দুই একটি লিফলেট দুই একটি বুকলেট বা দুই একটি বই আমার হাতে ধরিয়ে দিয়ে যান সেগুলাও দেখি কি অবস্থায় রয়েছে দুই এক ভাই ফোনও করেন এক ভাই তো ফোন করে বললেন এই কিছুদিন আগে সৌদি আরবে লেখাপড়া করে কি আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি গো আচ্ছা। বুঝলাম যে আমার সেই বন্ধুই প্রথম বুঝতে পারিনি পরে দুই এক কথা একটু হট কথাবার্তাই হয়ে গেল যাই হোক কিছু কিছু ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বা রাজধানী ঢাকার কথাও শুনেছি সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদের জামাত করছেন বা সিয়াম পালন করছেন তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনা করছেন যুক্তিতর্ক উপস্থাপনাতে কোনো দোষ নেই যদি কারো সে যোগ্যতা থাকে যদি এলেম থাকে যদি জ্ঞান থাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা করবেন তাতে কেউ বাধা দিবে না আর দ্বিমত থাকলে তো কথাই নেই থাকতেই পারে কিন্তু যা করছেন আমি আগেও সারা দিয়েছি সেটা সততা নয় সেটা সত্যতা নয় সেটা শুদ্ধতা নয় সেটা আলেম ওলামার চরিত্রর সাথে সে ভাষা এবং বিবরণ যায় না একটি হলো আলোচনা আরেকটি হলো সিদ্ধান্ত নেওয়া আরেকটি হলো ফতোয়া দেওয়া আরেকটি হলো ফতোয়া কার্যকরী করা তার আগে প্রশ্ন করা প্রশ্ন যে কেউ করতে পারেন লেখাপড়া না জানলেও করতে পারেন এটা কি আলোচনা করতে পারেন লেখাপড়া মোটামুটি জানলে এটা কি ওটা কি পড়াশোনা করতে পারেন পরস্পর কথাবার্তা বলতে পারেন আসলে গভীর অধ্যয়ন ওই মাপের আলেমের প্রয়োজন সেটাকে যদি আবার সিদ্ধান্তে মুছতে যান সেটা আরো জটিল প্রক্রিয়া ফতোয়া আকারে যদি ছেড়ে দেন সেটা আরো উপরের ব্যাপার ফতোয়াকে যদি কার্যকরী করে ঈদের জামাত বা সাম আলাদা রাখা শুরু করে দেন সেটা ভয়ঙ্কর ব্যাপার মারাত্মক ব্যাপার শুধু তাই নয় সেমিনারের লিফলেটের মধ্যে যে সকল ভাষা ব্যবহার করেছেন হারামে নিমজ্জিত যুক্তিবিহীন বিজ্ঞান বিমুখ আমল থেকে বিমুখ করে রেখেছেন এই ধরনের কত ধরনের শব্দ ব্যবহার করেছেন সেগুলো আলেম আমার চরিত্রের সাথে যায় কিনা আমি জানি না এই সকল ভাষা আলেম আমার ভাষা নয় এই সকল ভাষা মুফতি সাহেবের ভাষা নয় এই সকল ভাষা কোনো শিক্ষিত মানুষের চরিত্রের সাথে খাপ খায় না আট দশ জায়গায় আক্রমণ করেছেন এইভাবে যুক্তি বিমুখ বিজ্ঞান বিমুখ ঘুয়ে অহমিকতা বিশিষ্ট মানে হারামে নিমজ্জিত ভুল পথে পরিচালিত যা মুখে এসেছে লিখে চলেছেন এতদূর পর্যন্ত যদি আপনারা না যেতেন তাহলে আমি আলোচনায় যেতাম না যেহেতু সীমা লঙ্ঘন করেছেন লিমিট এক্সিট করেছেন তারপরে যা করেছেন তিনটি ভাগে ইনশাআল্লাহ আমি বক্তব্য দেব একটি হলো কোরআনে কারিমের আয়াতের কি তর্জমা করেছেন এটা নিয়ে আজকে আমি বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ দ্বিতীয় ভাগ হাদিস এবং হাদিসের ব্যাখ্যা নিয়ে যা করেছেন তা নিয়ে দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগের আলোচনা হবে বিশ্বের ফকেই ফোকাহা এবং মুজতাহিদিনদের নামে যে সকল রেফারেন্স দিয়েছেন সেখানে কতটা সততার পরিচয় দিয়েছেন সে নিয়ে একটি আলোচনা করব তার সাথে যদি আমি যা বুঝেছি অতটুকু যদি বলার সুযোগ হয়তো পাব না পেলে পরবর্তী চিন্তা করতে হবে তিন থেকে চারটি বক্তব্যের প্রয়োজন পড়বে আমি যতটা সম্ভব গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আপনারা সেমিনারে যে সকল লোকগুলাকে উপস্থাপন করেছেন তাদের নাম চেহারা কেউ আমার ছোট ভাই কেউ আমার বন্ধু তাদেরকে আমি ভক্তি করি শ্রদ্ধা করি কেউ ডক্টর সাহেব কেউ মাদানী সাহেব কেউ প্রিন্সিপাল সাহেব এবং আরো বড় কথা হল দেশের একজন শ্রেষ্ঠতম বিজ্ঞান গবেষক আমি যখন সৌদি আরবে লেখাপড়া করি তখনই আমি বিবিসির থেকে তার নাম শুনেছি যে তিনি আলট্রাভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি কিভাবে পৃথিবী দেশে পৃথিবীর ক্ষতি করবেন তা নিয়ে গবেষণা করছেন আর বাকিদের নাম আমি বলবো না বন্ধুদের কিন্তু এই বিশাল শ্রদ্ধ বৈজ্ঞানিকের নাম শুধুমাত্র আমি উল্লেখ করছি প্রফেসর ডক্টর শমশালী স্যার তিনি ইসলামিক ফাউন্ডেশনের একসময় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং সায়েন্টিফিক ইন্ডিকেশন দিন হলি কোরআন প্রায় সাতশোর মতো কোরআনের আয়াত নিয়ে বিজ্ঞানের গবেষণার যে বোর্ড হয়েছিল সেই বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন অথর কমিটির চেয়ারম্যান ছিলেন তার নাম দেখে এদের সাথে তার নাম দেখে আমি বিস্মিত হয়েছি ধর্ম ধন্যবাদান্তে তিনি অতি সম্মানিত মানুষ অতি শ্রদ্ধেয় মানুষ তিনি তার শাস্ত্রে তার বিষয়ে ফিজিক্স থেকে নিয়ে অন্যান্য সাবজেক্টে তিনি যে শ্রেষ্ঠতম অবস্থানে আছেন এবং একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বটে তাকে নিয়ে আমি কথা বলবো না কিন্তু তাদের এনাদের সাথে তার নাম দেখে আমি একটু বিস্মিত হয়েছি যাই হোক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে শুরু করেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাবজেক্ট নয় মাননীয় প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব রয়েছে নির্বাহী দায়িত্ব রয়েছে আপনারা যদি খুব বেশি সমস্যায় ভুগে থাকেন কেউ অন্যায় অত্যাচার করে থাকে কিংবা খুব দুর্যোগে পড়ে থাকেন বিপদে পড়ে থাকেন প্রশাসনিক সমস্যায় পড়ে থাকেন তাহলে পত্রিকায় বিবৃতি দেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাঁদ দেখার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কি সম্পর্ক এটা আমার জানা নেই তার বিভাগ আছে ধর্ম মন্ত্রণালয় আছে মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশন আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আর দেশের শতকরা পঁচান নিরানব্বই ভাগ মানুষই বাংলাদেশের চাঁদ দেখার সাথে মিলিয়ে ঈদ সিয়াম পালন করেন এ খবর তার কাছে আছে এবং ওনারা যদি ঈদের সালাদ পড়েন তাহলে ওনারা বাংলাদেশের নিয়ম অনুযায়ী পড়েন ওনার দৃষ্টি আকর্ষণ করার অর্থ হলো এই যে আসলে বল করতে জানেন না ক্রিকেটের মাঠে মারতেছেন ওয়াইড বল ফাউল আম্পায়ারের কাছে দাবি করতে সাহস পাচ্ছেন না যে এলবিডব্লিউ দেওয়া হোক গ্যালারিতে বসে থাকা ভিআইপি মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছেন আমাকে হোয়াইট বল দেওয়া প্রতিপক্ষকে আউট করা হোক এটা হলো ফাউল গেম জাতীয় কমিটি করেছেন জাতীয় কমিটির অর্থ জানেন জাতীয় কাকে বলে জাতীয় হল যদি সরকার কোনো কমিটি গঠন করে রাষ্ট্র যদি কোনো কমিটি গঠন করে সেটাকে জাতীয় কমিটি বলা যায় যদি জাতীয় লাগান তাহলে তার নিচে আরেকটা সংগঠনের নাম লাগবে আওয়ামী লীগের জাতীয় কর্মী সম্মেলন আওয়ামী লীগ সাথে লাগাই দিতে হবে জাতীয় সম্মেলন বিএনপির নিচে লাগাই দিতে হবে আমরাও করি জাতীয় কর্মী সম্মেলন নিচে আহলে হাদিস লাগাই দেই খালি টোটাল আনকন্ডিশনাল জাতীয় কমিটি সরকারি ছাড়া আর কারো জন্য বৈধতাই নেই এই সকল মুখী কোন কারণে করলেন তিন নম্বর প্রশ্ন সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি চন্দ্র মাসের সঠিক কারণ সঠিক তারিখ বাস্তবায়ন জাতীয় কমিটি তার মানে হলো বাকি সব ব্যাঠিক সঠিক বলতে একটাই জাতীয় কমিটি একটাই যে কজনের নাম এখানে আছে ওই কয়েকজন ছাড়া আর বাকি সব ব্যাঠিক কমিটি তো উপস্থিতি এর মধ্যে বহুত গালিগালাজ করেছেন সূত্রে আপনারা আমি আমি ঈদ কবে করবেন সেটা আমি এক কথা বলছি না আজকে সিয়াম কবে পালন করবেন সেটা নিয়ে আমি কথা বলছি না আমি বলছি শুধুমাত্র আপনাদের নীতি আপনাদের নৈতিকতা আপনাদের চরিত্র আপনাদের আদর্শ আপনাদের সততার জ্ঞান এবং কোরআন এবং হাদিস নিয়ে যা লিখেছেন এর মধ্যে যা যদি স্বেচ্ছায় সব জ্ঞানে লেখে থাকেন তাহলেই মনে করবো আপনাদের তবা করা উচিত আর যদি ভুল করবে লেখে থাকেন আমি বলবো সংশোধন হওয়া উচিত আসুন কি করেছেন আমি ফটো আজকে দিব না ফটো নিয়ে আমি কথা বলবো না আমি শুধু যারা এভাবে আলোচনা করছেন এভাবে কথা বলছেন সমাজকে বিভাজিত করছেন এবং আলাদা ঈদ করছেন আলাদা সিয়াম পালন করছেন তাদের দলিল দেওয়ার ক্ষমতাটা কতটুকু আমি শুধু এটা নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব শুধু আজকে কোরআনের সাইডটা নিয়ে আলোচনা করব অন্য সাইড নয় কোরআন দেয়া দলিল দিয়েছেন সুরা আল বাকারার একশত উননব্বই নাম্বার আয়াত উল্লেখ করেছেন সে আয়াতটি হল আউজবিল্লাহ রাজিম يسألونك عن الأهلة قل هي অনুবাদ করেছেন আপনারা মানুষরা আপনাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন এগুলো ব্রেকেটের মধ্যে বারো মাসের বারোটি নতুন চাঁদ সমগ্র মানব জাতির জন্য মাসের প্রারম্ভ নির্ধারক এবং হজের সময় নির্ধারণকারী অনুবাদটা হলো অনুবাদের ধারে কাছে গিয়েছেন যারা আরবি শব্দ জানেন আর ওই বাক্য জানেন আর ওই ব্যাকরণ জানেন এলেম কালাম প্রসঙ্গে যাদের সামান্য ধারণা আছে কোরআনের আয়াতের এই যে অনুবাদ এটা কিসের উপর ভিত্তি করে করলেন নিজের মাথার মধ্যে যে কি ঘুরছে মনের মধ্যে যে চিন্তা ঘুরছে যে ডিসিশনের দিকে যেতে চাচ্ছেন আল্লাহর কালামকে সেই দিকে চালানো যায় না আল্লাহর কালামকে আল্লাহর কালামের মতোই থাকতে দিতে হবে আপনার পক্ষে তো দলিল কিছু আছে আমি বলবো যে না আপনার পক্ষে কোনো দলিল নাই আম হাদিস থেকে আপনি একটা দলিল নিতে পারেন ফতোয়া বহু আলেমের আপনাদের পক্ষ আছে এটা সত্য কথা সেগুলো আপনি উপস্থাপন করুন আপনার ভাবমতো আপনাকে কেউ বাধা দিবে না বাধা দেওয়ার অধিকার নেই যদি যোগ্যতা থাকে কিন্তু কোরআনের আয়াতের বিকৃত অর্থ করার অধিকার আপনাকে কে দিয়েছে একজন মুফতি সাহেব ডক্টর সাহেব প্রিন্সিপাল সাহেবরা মিলা কোরআনের আয়াতের এই তর্জমা করলেন কিভাবে এই মসজিদ থেকে একজনে আপনাকে একটা কোরআনের তর্জমা দেখালো সুরা ফিলের অনুবাদ আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ব্রেকেটের মধ্যে লেগেছে বোমা কোন ভাই যেন দেখিয়েছিল আমাকে আরে ভাই আপনার যদি লিখতে হয় এটা প্রথম ভাব অনুবাদ করুন তারপরে তাফসিরে যেটা আছে সেটা করুন তারপরে সংশ্লিষ্ট বিষয় সংযুক্ত করুন অতিরিক্ত যদি কিছু বিষয় থাকে সেটা চতুর্থ নম্বরে নিয়ে আসতে পারেন একটা অনুবাদের মধ্যে সরাসরি কিংবা অনুবাদের মধ্যে ব্রিকেট দিয়া আমরা বোমা ঢুকিয়ে দেবেন আমাবিল অর্থ আমরাও তো বলি যে ফাইটারের একটা ব্যাপার আছে এখানে সেটা চতুর্থ স্তরে যে বলি কোন জায়গায় কোন কথা লিখতে হবে সেটা তো আপনি বুঝতে হবে বক্তব্য স্লিপ অফ টাং হয়ে যায় কিন্তু যেটা এত গুরুত্ব দিয়ে লিখবেন একেবারে ইনভার্টেড কমার ভিতরে সেইখানে আল্লাহর কালামের অর্থ নিজের ভাবমতো করবেন আবার মানুষকে চাঁদ দেখার ফতোয়া দিবেন হোয়াট ইজ দিস আমি শুধু জনগণের দৃষ্টি আকর্ষণ করছি কার পেছনে আপনারা ঘোরেন কাদের পিছনে আসুন তর্জমাটা শুনে নিন ভালো করে ইয়াস আলুন লোকেরা বা তারা হে নবী আপনাকে জিজ্ঞাসা করে আনেল আহেল্লা চাঁদ সমূহ প্রসঙ্গে চাঁদগুলি প্রসঙ্গে আগে এক বচন অনুবাদ করতেন আপনারা সে কপি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ চাঁদকে এবার বহু বচন করেছেন এর আগে অনুবাদ করতেন আপনারা বলে দাও ওইটা স্থায়ী ক্যালেন্ডার সে লিপলেটা আমার কাছে রয়ে গেছে একটা সরাসরি তর্জমার মধ্যে কোরআনে কারিমের ইয়াস না কানিল আহেল্লা হে নবী আপনাকে জিজ্ঞাসা করে তারা আহেল্লা হেলালের বহু বচন বহু চাঁদ প্রসঙ্গে নতুন চাঁদ প্রসঙ্গ যেটা ওঠে বহু বচন এটা আহেল্লা নাস হে নবী তুমি বলে দাও এই যে বারবার চাঁদ ওঠে অনেক চাঁদগুলো ওঠে হিয়া মাওয়াকিতুল নাস মানুষের জন্য বিভিন্ন ধরনের সময় নির্ধার সময় নির্দেশক নির্ধারক না ওয়াল হাজ এবং হজ্জের সময় নির্ধারণ আর আপনারা করলেন তর্জমা আপনি বলে দিন এগুলো বারো মাসের বারোটি নতুন চাঁদ ব্রেকেটে দিচ্ছেন সমগ্র মানব জাতির জন্য লিন্নাস শব্দটি আছে মানুষের জন্য প্রারম্ভ নির্ধারক মাওয়াকি তত্ত্ব প্রারম্ভ নির্ধারক মাওয়াকিত অক্তের বহুবচন মাওয়াকিত মিকাতের বহুবচন মিকাত হলো ওয়াক যে কোনো তাফসীর খুলে দেখুন আপনি কুল হিয়া মাওয়াকিত মিকাতের বহু বচন মাওয়াকিত আর মিকাত হলো ওয়াক্ত ওয়াক্ত শুভ টাইম শুভ আর আপনি তর্জমা করেন প্রারম্ভ নির্ধারক আপনি কোরআন নিয়ে খেল তামাশা করেন রং তামাশা করেন চাঁদ একেবারে মহাচন্দ্র সভা বসিয়ে নিয়েছেন গুরুত্বের শেষ নেই আর কোরআনের আয়াতের এই জাতীয় তর্জমা করবেন আপনি মাওয়াকিতুল মাওয়াকিত বহু বচন এখানে যেগুলো সমস্যা করেছেন আপনার তর্জমা শুধু নিজেরাই ভুল করেন নাই ডক্টর শমশান আলী স্যারের চেয়ারম্যানশিপে যে তর্জমাটা ওখানে হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের প্রায় সাতশোর মতো আয়াত ওখানে নিয়ে আসাছে আসা হয়েছে সেখানে আয়াতটা এনেছেন পাবে ভাবত ঠিক রেখেছেন আমি অনুরোধ করব যে এখানে কারো তিনি ধন্যবাদ দিয়েছেন এবং এখানকার তিনি প্রধান উপদেষ্টাও তিনি আমি অবাক হয়েছি ওখানে তিনি আয়াতের অনুবাদ যেটা গ্রহণ করেছেন তিনি আলেম মানুষ নন কাজে তর্জমার জন্য তাকে দোষ দেওয়া যাবে না হয়তো অন্য কোনো অনুবাদ থেকে তিনি গ্রহণ করেছেন they ask you concerning new moon তিনি সিঙ্গুলার অনুবাদ এখানে গ্রহণ করেছেন আইউল ইসলামিক ফাউন্ডেশন এই অনুবাদ ভুল কারণ আহেল্লা বহু বচন মুনস প্লুরাল তর্জমা করতে হবে আরেকটা যেটা ভুল করেছেন মুনকে যদি সিঙ্গুলার করেন তাহলে তার প্রোনাউন নাউন যদি সিঙ্গুলার করেন তারপরে প্রোনাউনকে সিঙ্গুলারই করতে হবে সে দে দেকে আবার প্লুরাল করে ফেলেছেন ইসিম যদি আরবিতে বলি ইসিম যদি মফরাদ হয় দমিরও মফরাদ হবে তার বিশেষ্য যদি এক বচন হয় সর্বনাম এক বচনই হবে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন কি হবে মন সিঙ্গুলার অনুবাদ করেছেন কিন্তু যখন প্রোনাউন লিখেছেন ওই দিকে যখন ইশারা করছেন তখন আপনি দে উল্লেখ করেন সে দে এটা সমন্বয় হয় মুন্সকে উল্লান করেন না হয় দে কে ইট করে দেন এটা ইসলামী ফাউন্ডেশনের মতো একটি জায়গাতে প্রকাশিত বিজ্ঞানের উপর উপর ডক্টর শমসুল স্যার চেয়ারম্যান তার কমিটির সেখানে এই সমন্বয়হীনতা রয়ে গেছে আর আমার ধরে নেব এটা প্রিন্টিং মিস্টেক মুদ্রণ ভ্রম না হলে পরে তিনি পুনরান করতেন না আর এখানে যেটা করেছেন দুইটা তর্জমার মতো মিল থাকতে হবে যেহেতু একই কমিটির মানুষ আপনার দুইজন হয় ওইটা ঠিক রাখবেন না হলে এটা ঠিক রাখবেন ওখানে যেটা লিখেছেন সেটার সাথে আর এটার সাথে কোনো সময়ের মিল নেই প্রারম্ভ নির্ধারক করে নেই পিরিয়ডস অফ টাইম যেটা করেছেন এটার মধ্যে সময়ের একটা অংশ সময়ের একটা ভাগ একটা স্কুলে লেখাপড়া করার জন্য first period second period third period থাকে সব মিলার পিরিয়ডস পিরিয়ডস প্লুরালি করেছেন ওখানে এই তর্জমা ঠিক আছে এটার মধ্যে ইসলাম ফাউন্ডেশনের মধ্যে ডক্টর শামসুল ইসলামের চেয়ারম্যান হিসেবে যেটা হয়েছে পিরিয়ডস অফ টাইম কিন্তু এখানে লিখেছেন প্রারম্ভ নির্ধারক হ্যাঁ, তাহলে আপনাদের কোন তর্জমাটা ঠিক কোন তর্জমাটা ঠিক আমি একটু গভীরে যে আলোচনা করছি যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনার এই সকল কাজকর্ম করছেন আমি কখনো কঠিন ভাষা ব্যবহার করিনি এখন আমাকে একটু শক্ত হতে হচ্ছে যদি আপনাদের কানে এগুলা পৌঁছায় প্রারম্ভ নির্ধারক এবং হজ্জের সময় নির্ধারণকারী এখন আমি আরেকটি বিষয়ে ঢুকি প্রারম্ভ নির্ধারক এই তফসির কেউ কোনোদিন করেননি তাফসিরে এমনি কাশির খুলে দেখুন যে এই চাঁদ সমূহ যে উঠে এগুলা তোমাদের জন্য বিভিন্ন সুবিধার ব্যাপার আছে সেটা হলো তোমাদের নারীদের ঋতু কখন হয় তোমাদের বাচ্চা কখন প্রসব হয় রেজাতের কথা লেখেননি আমি সেটা যোগ করে দিলাম রেজাত দুগ্ধপুষ্য কখন হবে কায় কারবার ব্যবসা বাণিজ্যের ডেট নির্ধারণ কখন হবে ইত্যাদি ইত্যাদি নানান কিছুর সাথে সম্পৃক্ত এই চাঁদ এটা হলো মানুষের দৈনন্দিন কার্যক্রম এবং হজ্জের কার্যক্রম হজ আলাদা করে এই জন্যই লেখা হয়েছে যে হজ চলে দীর্ঘ সময় ব্যাপী এখন যদি এক তারিখ যদি প্রারম্ভ নির্ধারণ করেন মহিলার যদি রীতি আসে সাত তারিখে মাসের এক তারিখে ধরবেন ওটা পেটে যদি বাচ্চা আসে দশ তারিখে চাঁদের ওটাকে এক তারিখে ধরবেন বাচ্চা যদি প্রসব হয় বিশ তারিখে চাঁদের ওটাকে এক তারিখে ধরবেন প্রারম্ভ নির্ধারক হজ কত তারিখে শুরু হয় অনেক আলেম বলেছেন এক শ্রেণী আলেম যে বারো মাসই হজের নিয়ত করা বৈধ আছে কেন ইয়াস আলু কুল হিয়া যে হেলাল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় হেলাল সমূহ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় তুমি বলে দাও এটা হজের জন্য তাহলে বারো মাসে হজ করা যায় এমনকি ইমাম আবু একটা মত আছে এখানে কতটা গ্রহণযোগ্য জানি না যে বারো মাসে হজ জায়েজ কেন মাওয়াকিতুল হজ বলা হয়েছে কিন্তু ইমাম শাফি সেখানে প্রতিবাদ করেছেন খুবই প্রেমী খুবই ট্যালেন্টেড ইমাম ইমাম শাফি আল হাজ্জ আশরুল মালুমাত ওটা আম কথা কিন্তু আল হাজ্জ আশরুল মালুমাত হজ করতে হবে নির্ধারিত কয়েকটা মাসে এই আয়ের দ্বারা ওইটা খাস হয়ে গেছে বারো মাস চলবে না এখন এই যে বলছেন আপনারা কথাবার্তার তো একটা মাপ থাকতে হয় একটা ব্যালেন্স থাকতে হয় খালি একটা তারিখ নির্ধারণ করার জন্য সারা পৃথিবীতে একদিনে চাঁদ দেখে সব কাজ করতে হবে এই সিদ্ধান্ত মাথার মধ্যে নিয়ে নিয়ে কোরআনের অনুবাদ করা যায় আপনি এগুলা কি করবেন এগুলা কি করবেন আয়াতের তফসির যদি এইভাবে আপনারা করেন আপনার পক্ষে মত আছে সেজন্য দলিল দেওয়ার পদ্ধতি আছে না বুঝলে আইসলে আমি বুঝাই দিবনি আমার বিপরীতে গেলেও সমস্যা নাই এটা এলমি আলোচনা আপনারা করবেন কিন্তু কোরআনের আয়াতের বিকৃতিতে আপনারা করতে পারেন না হজ শুরু হবে হজ কি শুধু এক তারিখে শুরু হবে হজ কয় তারিখে শুরু হয় মূলত নয় তারিখে হজ শুরু হয় জুল হজ মাসের নয় তারিখে মূলত হজ যেটা তারপরে দশ তারিখে হয় আপনার তারপরে তিন দিন চলে আপনার মিনায় অবস্থান করা কোরবানি করা আর তিন দিন পর্যন্ত চলে প্রারম্ভ নির্ধারকের মধ্যে যে আপনি স্থায়ী হয়ে থাকলেন চেপে থাকলেন তাহলে এগুলা কিভাবে চলবে মাসের মাঝখানে যদি জুল হাজ্জের জুল কাতার মাঝখানে যদি কেউ যায় তার কি হজ হবে না সওয়ালের দশ তারিখে গেলে ঈদের জন্য হজের জন্য বেরিয়ে গেলে তার কি হজ হবে না কাজেই মাথার মধ্যে যেটা থাকে ওইটার পিছনে আয়াতে কারিমাকে চালানো যায় না সময় তো ভাই কাজেই আবার বলছেন যে লিন্নাস শব্দের শুরুতে আলেফ লামটি জাতিবোধক আলেফ লাম যাতে ইংরেজিতে কমন নাউন হিসেবে গ্রহণ করা হয় অতএব আয়াতের অর্থ হচ্ছে নতুন চাঁদ দেশ মহাদেশ মুসলিম অমুসলিম নির্বিশেষে সমগ্র মাতির জাতির জন্যই মাসের প্রারম্ভ নির্ধারক চাঁদের প্রথম তারিখ প্রারম্ভ নির্ধারক এতে কোন সন্দেহ নেই বাস্তবতা কিন্তু কোরআনের মাওয়াকিবকে প্রারম্ভ নির্ধারক তর্জমা করা যাবে না এটা বহু বচন রয়েছে কেন মহিলাদের ঋতু সাত তারিখে হতে পারে বাচ্চা দশ তারিখে প্রসব হতে পারে রেজাওয়াত পনেরো তারিখে শুরু হতে পারে ব্যবসা বাণিজ্য বিশ তারিখে শুরু হতে পারে সুতরাং তাপসির এভাবে আপনাদের মতো কেউ করেন নাই পৃথিবীর এটা আপনাদের নতুন আবিষ্কার আশা করব চাঁদ প্রসঙ্গে একটা স্বাভাবিক আলোচনা তা আপনারা করবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই দ্বিতীয় কোরআনের আয়াতের আর একটি দলিল দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তর্জমা কি করেছেন আপনারা ভালো করে শুনে নিন তর্জমা করেছেন নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি যা আকাশ রাজি ও জমিন সৃষ্টির দিনেই আল্লাহর কিতাবে নির্ধারিত তর্জমা হলো কোরআনের আয়াতের এত বড় সেমিনার করে যে তর্জমা করলেন এটা কোরআনে কারিমের আয়াতের তর্জমা হলো না নিজের মাথার মধ্যে যা আছে ওইটারই বহি প্রকাশ ঘটালেন দুনিয়া শুদ্ধ ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন সেমিনার করে বেড়াচ্ছেন ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন মানুষকে নিয়ে ঈদের জামাত করাচ্ছেন ক্যানভাস যতভাবে করছেন করছেন প্রতিপক্ষকে যতভাবে পারছেন ঘায়াল করছেন যে কোনো ভাষা ব্যবহার করছেন কোরআনের আয়াতের কি তর্জমা করলেন আপনি এই তর্জমা আপনি পেলেন কোথায় আশ্চর্য ধরনের ঘটনা নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা বারোটি ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা এই পর্যন্ত ঠিক আছে যা আকাশ সজি ও জমিন সৃষ্টির দিনেই আল্লাহর কিতাবে নির্ধারিত আমি যদি আলামিন মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি নির্ধারিত কখন হয়েছে সকল কিছুর নির্ধারণ কখন আসমান জমিন সৃষ্টির দিনে না কত বছর আগে আলামিন মসজিদের শতকরা নব্বই ভাগ সাধারণ মুসল্লিও জানে যে নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর আপনারা এত বড় বড় মুক্তি সাহেবরা ডক্টর সাহেবরা তর্জমা করছেন যে যা আকাশ রাজি ও জমিন সৃষ্টির দিনেই আল্লাহর কিতাবে নির্ধারিত আল্লাহর কিতাবে কখন নির্ধারিত হয়েছে শাহী মুসলিমের হাদিস কিতাবুল কদর খুলে দেখুন كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীর সমূহকে মাকাদিরকে এখানে বহুবচন কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাহলে আপনি যে অনুবাদ করলেন আসমান জমিন সৃষ্টির দিনেই নির্ধারিত এটা কোন হিসাবে অনুবাদটা করলেন আলামিন মসজিদের নব্বই ভাগ মুসল্লি যেটা জানেন আপনারা এত বড় বড় পোস্ট পজিশন এত বড় বড় নাম কাম হোল্ড করার পরেও এতটুকু খবর আপনাদের কাছে নেই যে এভাবে কোরআনে কারিমের আয়াতের তর্জমা করা যাবে না কোরআনে কারিমের আয়াতের তর্জমা করতে গেলে তার শব্দার্থ বুঝতে হবে তার বাক্যের দাবি বুঝতে হবে তাফসিরগুলা বুঝতে হবে অন্যান্য আয়াতে কি আছে সেগুলো আপনার দৃষ্টিতে নিয়ে আসতে হবে মুফাসসিরিনগণ কি তাফসির করেছেন কোনটা বেশি সঙ্গত সেটা আপনাকে নিয়ে এসে একেবারে কাছাকাছি একেবারে অ্যাকুরেট একজ্যাক্ট নাও হতে পারে কিন্তু কাছাকাছি তো আপনাকে নিয়ে যেতে হবে আপনারা অনুবাদ করেছেন যে আকাশ ও জমিন সৃষ্টির দিনেই আল্লাহর কিতাবে নির্ধারিত আল্লাহর কিতাবে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারিত তাহলে তর্জমা কিভাবে করবেন অত সহজ নয় শুনুন ভালো করে ইন্না শুহুর নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহ খালি মাসের সংখ্যা লিখেছেন বাংলা ব্যাকরণ হয়তো বৈধ হবে কিন্তু কোরআনে কারিমের আয়াতের তর্জমাকে তার কাছাকাছি নিতে গেলে যেখানে যা আছে সেখানে তাই করতে হবে একদাত শুহুর শুহুর শহরের বহু বচন মাস সমূহ আপনাকে পুনরালি তর্জমা করতে হবে বাংলা ব্যাকরণে একটি বিঘ্ন ঘটলেও আপনার কোরআনের যে গতিবিধি সেখানে আপনি ঠিক রাখতে হবে নিশ্চয়ই মাস সমূহের সংখ্যা আপনি এক বচন অনুবাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা নিশ্চয়ই আল্লাহর কাছে মাস সমূহের সংখ্যা 12 মাস 12 টি না ইসনা আশারাকে আল্লাহ পাক থামেননি হেদাতা শুহুর পুলুরাল করে তারপরে জমার সেগা ব্যবহার করে এন্দাল্লাহ ইসনা শাহরান আবার রিপিট করেছেন আপনি বারোটি দিয়ে থেমে গেছেন কেন বাংলায় চলবে কিন্তু কোরআনে কারিমের অনুবাদ করছেন তাকে রিপিট আপনাকে করতেই হবে বারো মাস উল্লেখ করতে হবে শহর আবার রয়েছে এখানে অনুবাদে যা করেছেন ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন যা আকাশরাজি ও জমিন সৃষ্টির দিনে আল্লাহর কিতাবে নির্ধারিত মারাত্মক ভুল তর্জমা করেছেন আকিদায় আঘাত করেছেন নির্বোধের মতো তর্জমা করেছেন শুনুন তর্জমাটা শুনে নেন বহু জটিলতা আছে এখানে সাধারণ পাবলিকের একটু অসুবিধা হচ্ছে তা আমি বুঝতে পারছি কিন্তু শুধুমাত্র রেকর্ডের জন্যই বলছি আজকে শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ঈদ কবে করবেন সিয়াম কবে পালন করে সেটা আমার বিষয় নয় কিন্তু এই সকল কাজকর্ম যারা করছে তাদের নীতি নৈতিকতা তাদের চরিত্র আদর্শ তাদের অবস্থান তাদের জ্ঞানের অবস্থান তাদের কাজকর্মের অবস্থানটা শুধু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমি নাম বলছি না এদের পিছনে মানুষ ঘুরে এদের কথাও মানুষে শুনে এদের দ্বারা প্রভাবিত এবং প্রতারিত হয়ে মানুষ ঈদের জামাত আলাদা করে এই শ্রেণীর মানুষের বক্তব্য শুনে মানুষ সিয়াম আগে পরে করে আমি জানি ফতোয়া আছে আমি জানি হাদিসের একটা আম অর্থ নিতে পারে কিন্তু এই শ্রেণীর মানুষের কথায় নয় সে অধিকারই রাখে না সে অবস্থানই তাদের নেই একাডেমিক বলেন মোরাল বলেন যে কোনো দিক অবস্থানগত বলেন ইনস্টিটিউশনাল বলেন কোন দিক থেকেই এরা আপাতত শরীয়তের ফতোয়া দেওয়ার অধিকার রাখে না إن عدة شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله عند إن عدة شهور عند الله আল্লাহর কাছে কয়েক জায়গায় ব্যবহার হয়েছে ভালো করে শুনুন إن عدة شهور عند الله إن عدة شهور عند الله اثنا عشر شهرا তারপরে আবার ফি কিতাবিল্লাহ তারপরে আবার ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তিনটাকে জোড়া দেওয়া মারাত্মক কঠিন ইমাম ইবনে কাসির কোনো তাফসিরি করেন নাই শুধু হাদিসগুলো উল্লেখ করে গেছেন কর্তবী যথেষ্ট তাফসির করার চেষ্টা করেছেন এবং ভালোভাবে উত্তীর্ণেছেন বলে মনে হয় তারপরে আমার মনে হয় কোথাও একটু শর্ট রয়েছে শর্ট তার দৃষ্টিকোণ থেকে আমি ইবনে তাদের ধারে কাছের মানুষ না সামান্য মানুষ আমার কাছে বোসার এখনো ত্রুটি রয়ে গেছে তবে যথেষ্ট ভালো করেছেন আল্লামা ওসাইমিনের উস্তাদ শেখ নাসের সাদি তিনি তার কিতাবের মধ্যে তাফসিরের মধ্যে মোটামুটি কাছাকাছি চলে গেছেন এবং সৌদি আরব থেকে যে আলেমরা মিলে একটা তাফসির আল মোয়াসার বের করেছেন ছোট সেটাও মোটামুটি কাছাকাছি চলে গেছেন তারা অনুবাদের দিক থেকে বা তাফসিরের দিক থেকে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে আল্লাহর কাছে হলো আল্লাহর এলেমে আল্লাহর জ্ঞানে আল্লাহ নিরঙ্কুশ জ্ঞান যা আল্লাহর সাথে আল্লাহ যেরকম তার প্রথম নেই যে প্রথমের প্রথম নেই যার আদি অন্ত নেই অনন্তকাল থেকে আল্লাহ আছেন এবং তার জ্ঞান যেটা সেটা এন্দাল্লাহ আল্লাহর সাথে যে জ্ঞান রয়েছে সেটা বারো মাস ফি কিতাবিল্লাহ যেটা তিনি লৌহে মাহফুজে কিতাবের মধ্যে যেটা সংরক্ষিত করেছেন কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যিনি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন সেই কেতাবের মধ্যেও মাস কয়টি বারোটি এখন সেই ইয়মা খালাকাস সামাওয়াতুল আরদ এইখানে এসে পড়ে যেতে হবে আমাদের সমস্যায় তাহলে এটার তর্জমা কি হবে এই দিন তিনি কি করেছেন এই দিন তিনি এলিমে যা আছে কিতাবে যা নির্ধারণ হয়েছে সেটা এই দিন তিনি কার্যকর করেছেন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন এখন আপনারা যেটা বিভ্রান্তির সৃষ্টি করেছেন রস্যই দিয়ে তারপর আবার নির্ধারিত করেছেন রস্যই ছাড়াও যদি করতেন তাও বলতাম পুনর্নির্ধারিত কিন্তু রস্যই দিয়ে এই দিনেই করেছেন বলে আল্লাহর আগের এলেমকে অস্বীকার করে গেছেন পঞ্চাশ হাজার বছর পরে লৌহে যে লিপিবদ্ধ আছে সেটাকেও আপনারা অমিট করে গেছেন শুধুমাত্র যেদিন আসমান জমির সৃষ্টি করেছেন সেই দিনের কথা বলেছি আমি আরবি ব্যাকরণ আর ধারা আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি আজকে আপনাদের কাছে যেদিন আসমান জমি সৃষ্টি করেছেন আমাদের ডক্টর শামসুল আলী স্যার যে তর্জমা করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে সেখানেও শর্টকামে রয়ে গেছে ফি কিতাবিল্লাহ পর্যন্ত তর্জমাটার মধ্যে নেই তর্জমাটা আবার ওখানে করতে হবে প্রায় সাতশত আয়াত নিয়ে গবেষণা করেছেন কোরআনের আয়াতের বহু জায়গায় তর্জমায় ত্রুটি রয়েছে হয়তো ইসুফ আলী সাহেবের কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে তর্জমা নিয়েছেন কমপ্লিট হয়নি তর্জমা আর এই আয়তের তর্জমা মোটামুটি ভাবার্থ ঠিক আছে কিন্তু তর্জমার মধ্যে শর্টকামি রয়ে গেছে প্রচুর ফি কিতাবিল্লার যথাযথ অনুবাদ হয়নি কারণ আয়ত অত্যন্ত জটিলতার মধ্যে রয়েছে তর্জমাটা এখন আসুন এখানে আবার আপনারা যেটা ব্যাখ্যা দিচ্ছেন লক্ষণই হলো আকাশ ও জমিন সৃষ্টির দিনে বর্তমান ভূ রাজনৈতিক দেশ মহাদেশের কোন অস্তিত্ব ছিল না তাহলে মাসগুলো দেশ মহাদেশের ভিন্নতায় ভিন্ন ভিন্ন দিনে শুরু হওয়ার প্রশ্নই ওঠে না কত আধ্যাত্মিক জগতে চলে গেছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান জমিন কত দিনে ছয় দিনে একদিনের দৈর্ঘ্য কতটুকু আউদিবিল্লাহ ইমিনের সৈয়দ রাজিম ولقد خلقنا السماوات والأرض في ستة أيام وما مسنا من لغوب আমরা আসমান জমিনকে সৃষ্টি করেছি ছয় দিনে কিন্তু আমাকে কোন এই অনশতা বা শ্রমের যে ক্লিষ্টতা সেটা আমাকে স্পর্শ করেনি ইহুদিদের কথা হলো ছয় দিনই আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু সপ্তম দিনে অর্থাৎ শনিবারে এসে আল্লাহ পাক হয়রান প্রেশান হয়ে যায় রেস্ট করতে বসলেন এই জন্য সাবাত সাবাত ওদের তো ওরাতেও সাবাত আছে আমাদের কোরআনেও সাবতে আছে কাজে এটা হলো রেস্টের দিন ওদের এই খ্রিস্টানদের হলো আচ্ছা আবার আপনি যদি সূরা ফুসলাতে চলে যান আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইয়াওমাইন লম্বা কয়েক আয়াতে তাফসীর তর্জমা করার সুযোগ এই মুহূর্তে আমার নেই সেখানে দেখা যাচ্ছে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন দুই দিনে আর পাহাড় পর্বত এবং মাটিতে খাদ্য মানুষের প্রয়োজন অনুযায়ী যা তা সেট করেছেন কয়দিনে জমিন সহ এই সকল কাজে গেছে চার দিন আলাদা নয় এবং ফি আরবাতে ইয়ামিস জমিন সৃষ্টির দুই দিন আর এই পাহাড় পর্বত খাদ্য ইত্যাদির গেছে দুই দিন তারপরে আসমান তিনি উপর দিকে ইচ্ছা করলেন এখানেও তর্জমা ওনারা অধিকাংশ জায়গায় ভুল করেছেন আকিদার ক্ষেত্রে যেখানেই আছে সেখানেই তারা ভুল করেছেন ওগুলো কারেকশন করে নিতে হবে আহলে জামাতের আকিদা অনুযায়ী কোরআনের মধ্যে সর্বনাশ করে রেখেছেন এই সকল তর্জমাগুলোতে তিনি ইচ্ছা করলেন দোকান ছিল তখন উপরে তখন ধুমায়িত ছিল ওই অবস্থায় তিনি আসমান এবং জমিনকেও বললেন ইতিয়া তাও আনাও কারহা আসমান এবং জমিন তোমার সকল কিছু নিয়ে বাধে অবাধে ইচ্ছায় অনিচ্ছায় আমার হুকুমের মানতে চলে এসো কলাতা আতাইনা তাইন আসমান যেন উপরেই বলল যে আমরা আমার শুধু আমরা নই সকল কিছু নিয়ে ইচ্ছায় স্বেচ্ছায় তোমার আনুগত্যের জন্য প্রস্তুত হয়ে তোমার কাছে চলে এলাম ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন তারপরে দুই দিনে আল্লাহ পাক কি করলেন আসমান করলেন আওহা ফি কুল্লি সামায়েন আমরাহা প্রত্যেক আকাশে তার নির্দেশগুলো তিনি দিয়ে দিলেন ওয়া যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা হিফজা দুনিয়ার আকাশকে তিনি আলো দিয়ে ল্যাম দিয়ে গ্রহ নক্ষত্র নানা কিছুতে তিনি সাজালেন জালিকা তাকদিরুল আজিজুল আলিম এগুলা বলার সূরা ফুসিলাতের আয়াতগুলা পড়েন আচ্ছা তাহলে কত বছর এগুলা ছয় দিন কত বছর লাস্ট মোমেন্টে একটা আসরের পরে আদমকে বানিয়েছেন বলে কোন কোন হাদিসে পাওয়া যাচ্ছে লাস্ট মোমেন্টে আদমের সৃষ্টি আদমের পৃথিবীতে পাঠিয়েছেন কবে সেটা অন্য বিষয় সেটা আট নয় হাজারের বছর বেশি না কিন্তু কিন্তু আসমান জমিন যে কত বছর ডক্টর শমশেদ সাহেব বিস্তারিত বিবরণ দিয়েছেন যে এক এক দিন এক এক মিলিয়ন বছর বিলিয়ন বছর সবকিছু সৃষ্টির মধ্যে এখন ওই দিনেই আল্লাহ পাক নির্ধারণ করেছেন ইয়াউমা খালাকাস সামাতাল 12 মাস এটা আপনি পাইলেন কোথায় কোন দিনে জমিন সৃষ্টির প্রথম দিনে না জমিন সৃষ্টির দ্বিতীয় দিনে না পাহাড় পর্বত সৃষ্টির প্রথম দিনে না তার শেষ দিনে না সূর্য সৃষ্টির প্রথম দিনে না সূর্য সৃষ্টির শেষ দিনে কোন দিনে কত বছর তিনি বানিয়েছেন তার ব্যাখ্যা কোন জায়গায় আপনার এক একটা বছর আল্লাহর কাছে দুই প্রকারের বছর উদ্ধাকাশে রয়েছে একটি আছে এক হাজার বছরের গরিব মুসলমান ধনী মুসলমানের চেতে আধা দিন আগে জান্নাতে যাবে আধা দিন সমান সমান কত পাঁচশত বছর আল্লাহর কাছে এক এক দিন আছে পঞ্চাশ হাজার বছরের সেই দিনের পরিধি আমরা জানি না কতটুকু তবে ডক্টর শমশের আলী সহ অন্যান্য বৈজ্ঞানিকরা যা বলেছেন এক একটা দিন মিলিয়ন মিলিয়ন বছর বিলিয়ন বিলিয়ন বছর ওটা ওনাদের অনুমান সত্য হতে পারে মিথ্যাও হতে পারে স্বাভাবিকও হতে পারে অস্বাভাবিকও হতে পারে কি হতে পারে সেটা আমার বিবেচ্য বিষয় না আমার বিবেচ্য বিষয় হলো এটা যে আসমান জমিন সৃষ্টির দিনেই নির্ধারিত আমার বক্তব্য হলো এই জায়গায় এটা আপনি কোথার থেকে পাইলেন কোরআনের এই আয়াতের কেন অপব্যাখ্যা করলেন আপনারা তো বহু জায়গায় এর মধ্যে লিখেছেন যে এখানে বিজ্ঞান বিরোধী নিয়ে আছে যারা যারা সৌদি আরবের সাথে ঈদ করে না যারা সৌদি আরবের সাথে সিয়াম পালন করে না তারা বিজ্ঞানের কিছুই বোঝে না আপনারা বিজ্ঞানের কোন সূত্রের উপরে ভিত্তি করে বলছেন যে ওই দিনেই নির্ধারিত কিভাবে নির্ধারিত হবে ওই দিনে প্রথম তা কাফের কি দেখে না জানে না যে যখন আমি আসমান জমিন সৃষ্টি করেছিলাম তখন দুইটা ছিল একত্রে লাগানো একত্রে লাগানো অবস্থা মানে হলো অন্ধকার তখন তো রাত দিনও ছিল না চন্দ্র সূর্য ছিল না অন্ধকারে নিমজ্জিত ছিল ওই দিনের কথাও যদি বলেন তাহলে তো এই দিন মাস তখন হয় না আল্লাহ পাক বলেছেন পরে করেছেন এগুলা ওয়া সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা তাকদীরুল আজিজুল আলিম কাজেই লক্ষ্যই হলো আকাশ ও জমিন সৃষ্টির দিনে বর্তমান ভূ রাজনৈতিক দেশ ও মহাদেশের কোনো অস্তিত্ব ছিল না ভাইও এত মহাআধ্যাত্মিক জগতে চলে গেলেন আমি বসবাস করছি পৃথিবীর এই যুগে আদম থেকে না এই বছর এই পর্যন্ত আমাদের বয়স আট নয় হাজারের বছরের বেশি না আর আপনি চলে যাচ্ছেন কোন যুগে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন তখন ভূ রাজনৈতিক অবস্থা ছিল কি না আর তখন চাঁদ কখন উঠেছে ডুবেছে সেই কথা এখন আনার কোনো অর্থ আছে এই সকল আহাম্মকি করার কোনো অর্থ আছে আধ্যাত্মিকতার কোনো অর্থ আছে কেউ যদি পৃথিবীতে ল্যাংটা হয়ে চলে আর যদি মায়ের পেটে উলঙ্গ ইসলাম দুই শরীয়ত এক শরীয়ত নাকি তো ফকিরি শরীয়তে চলে গেল আসছি যেমন যাব তেমন কিসের আবার কাপড় পরন ওদের তত্ত্ব পৃথিবীতে আসছি ল্যাংটা হয়ে তারপরে কাফনের মধ্যে ল্যাংটা পৃথিবীতে কাপড় পরে লাভ কি মায়ের পেটে ছিলেন একভাবে এখন বুড়ো হওয়ার এক একজনের আমার এই বন্ধুদের বয়স তো পঞ্চাশ পঞ্চান্ন বছর করে হয়ে গেছে এখন যদি মায়ের কোলে শুয়ে যদি দুধ খাওয়া শুরু করেন আর আগামতা শুরু করে দেন আর যদি বলে ছোট কালে তো আম্মা জান তোমার কোলে কত দুধ খেয়েছি পেশাব পায়খানা করছে এখনো তাই করি দুইটাকে এক টাইম তাহলে কি করে বলছেন যে তখন কোন ভূ রাজনৈতিক অবস্থান ছিল না এখনো নাই সুতরাং তখনকার যে বিধান এখনকার সেই বিধানই হবে আর ঈদের বিধান কবে হয়েছে তখন কি ঈদের বিধান ছিল নাকি ঊর্ধ্বাকাশে উর্দাকাশে যখন আসমান জমিন সৃষ্টি হয় তখন ঈদের কোন শরীয়ত ছিল সিয়ামের কোন শরীয়ত ছিল সিয়ামের বিধান কবে হলো হিজরি দ্বিতীয় শতকে আল্লাহ নবী হিজরত করার পরে মক কাটেও ছিল না ঈদের বিধান হলো হিজরি দ্বিতীয় দ্বিতীয় সালে মক্কাতেও ঈদের বিধান ছিল না আর আপনি সেই আসমান জমিন সৃষ্টির জগতে কি অবস্থা ছিল যে প্রসঙ্গে আমাদের কোনো ধারণাই নাই খালি আমরা শুধু নামটুকু জানি কোরআনের সাধারণ বিবরণটুকু আমরা জানি হাদিসের সাধারণ বিবরণটুকু জানি বৈজ্ঞানিকরা যতটুকু বুঝাতে চেষ্টা করেছেন অতটুকু আমরা জানি বা সেটা কতটুকু বাস্তবতা সেটা আল্লাহ ভালো জানেন ওনারাই ভালো জানেন সবই অনুমান ভিত্তিক বাস্তবতা অবস্তবতা প্রসঙ্গে জানি না আর বর্তমান প্রসঙ্গ যারা ঈদ কিভাবে হবে কোন তারিখে হবে আর আপনার সিয়াম কত তারিখে হবে সেটা আপনি একার ঊর্ধ্বাকাশের সৃষ্টি জগতের সাথে আপনি সম্পৃক্ত করে দিচ্ছেন যে তখন যেহেতু ছিল না এখনো হবে না হোয়াট ইজ দিস আমরা তো শরীয়তে মোহাম্মদিয়াতে বিরাজ করছি আমরা তো শরীয়তে মোহাম্মদিয়াতে বিরাজ করছি তখন তো ভূ রাজনৈতিক অবস্থা দুরস্থান আসমান জমিন একসাথে ছিল সৃষ্টির দিনে পরবর্তীতে সেটা আলাদা করা হয়েছে এই যে মহাধ্যাত্মিক জগতে আবার চলে যাচ্ছেন সম্মানিত ভাই কাজেই আমি আজকার ওনাদের হাদিসের দৃষ্টিকোণ যেটা সেটা আমি দ্বিতীয় বক্তব্যে তুলে ধরব শুধু আমি আজকে এইটুকু তুলে ধরলাম হেলাল কাকে বলে হেলাল কাকে বলে হাদিস এসেছে সেটা সেইটুকু একটু দৃষ্টি আকর্ষণ করবো আকলে কলস্থাপন প্রথম তারিখকেও হেলাল বলা হয় এটা সাধারণ নিয়ম পুরা মাসকে আশাহার ইতলাক আলেহ শাহর পুরা মাসকেও হেলাল বলা হয় কেউ যদি বলে যে আমি রজব মাসের পুরা হেলাল রজবের হেলালে আমি সিয়াম পালন করব পুরা মাসটার নামই হেলাল কেউ যদি বলে এই হেলালে আমি বিয়ে করব না দ্বিতীয় তারিখে বিয়ে করা তার জায়েজ হবে না পুরা মাস্টার নামে হেলাল হয়ে যাবে তখন প্রারম্ভ নির্ধারণ এক তারিখ হেলাল যেরকম পুরা মাস্টার নামে ওইরকম হেলাল আরবি ভাষায় আরবি ব্যাকরণে একাও ইসলামী ফেক শাস্ত্রে সেটা যদি বলে যে আমি আর রজবের হেলালে বিয়ে করব না যদি দুই তারিখে তিন তারিখে যে কোনো দিনই বিয়ে করে তাহলে সে কি হবে ওয়াদা খেলাপকারী হবে পুরা মাসটাই তখন হেলাল হিসাবে গণ্য হবে পরিভাষা হিসাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওয়ামা উহেল্লালে গায়েরিল্লাহি আকাশে যেটা প্রথম দৃশ্যমান হয় ওইটার নামই শুধু হেলাল নয় যেটা চিৎকার করে যেটা জমা করা হয় ওয়ামা উহেল্লালে গায়েরিল্লাহি বিহি যেটা চিৎকার করে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবা করা হয় সেটাও হেলাল আমা উহেল্লা লেগাইরিল্লাহি যেহেতু নতুন চাঁদ দৃশ্যমান হলে মানুষ একটা চিৎকার দেয় এই জন্য এটার নাম হেলাল ওটার নাম কিন্তু হেলাল না ওই হেলাল নতুন করে ওঠে না হেলাল একটাই কিন্তু দৃশ্যমান হয় বারবার শুরু হয়ে এটা কিন্তু আহেল্লা বহুবচন করা হয়েছে আমাদের দৃশ্যমান যেভাবে হয় বারবার সেই হিসাবে আর এক তারিখের নামে হেলাল সেটা আপনাকে কে বলেছে শেষ তারিখেও শুরু হয়ে যায় শেষ সাথে খেয়াল করে দেখবেন ওটার নামে হেলাল বলা হয়েছে সুতরাং আপনারা যেভাবে হেলালের তর্জমা এবং তাফসির করেছেন এটা হাদিস এটাও শরীয়ত অনুযায়ী রাইট নয় শরীয়তের ব্যাখ্যা শরীয়ত অনুযায়ী হবে সে দৃষ্টিভঙ্গি আমি পরে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজিজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার ভাগনা উরওয়াকে উরওয়াকে উরওয়াকে বললেন দেখো হে ভাগনা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে এক হেলাল গেছে দুই হেলাল গেছে তৃতীয় হেলাল গেছে দুই মাস আমাদের বাড়িতে কোনো চুলা জ্বলেনি তখন জিজ্ঞাসা করলে ইয়া খালা মাই ইসুকুম হে খালাম্মা আপনারা তাহলে কি খান কি খাইতেন এক হেলাল দুই হেলাল তৃতীয় হেলাল কয়দিন এমনি হাজার আসকালি বলেছে নাই ইয়ামান ষাট দিন এক হেলাল থেকে দ্বিতীয় হেলাল কয়দিন তিরিশ বা উনত্রিশ দিন দ্বিতীয় হেলাল থেকে তৃতীয় হেলাল কতদিন ষাট বা ষাট দিন সিত্তিনা আয়মান সহিহ বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন শাহরাইন তিন হেলাল মানে দুই মাস প্রথম দ্বিতীয় তৃতীয় সব মিলা 59 বা 60 দিন হাদিসে ব্যাখ্যা এসেছে তাহলে আপনি প্রথম একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন কিভাবে সেটাকে একটু কঠিন হয়ে যাচ্ছে বক্তব্য সহজ করে আনবো পরবর্তীতে আজকে ভূমিকা একটু কঠিনই হয় ষাট দিন মাসের পর দুই মাস ষাট দিন বা উনি ষাট দিন চলে গেছে আমাদের বাড়িতে কোনোদিন চুলা জ্বলে নাই ওরা জিজ্ঞাসা করলেন তাহলে আপনারা কি খেয়ে থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্নামা হুমাল আসওয়াদান সেটা হলো দুইটা কালো জিনিস পানি আর খেজুর এই খেয়ে আমাদের মাসের পর মাস চলেছে তারপর আমাদের পড়শি আনসারিরা তাদের ছাগল আছে উট আছে মাঝে মধ্যে কিছু দুধ পাঠিয়ে দিতেন ওই দুধটা আমাদের অতিরিক্ত আর তারপর অন্য হাদিসে এসেছে কেউ কেউ বাসা থেকে অন্য বাসা থেকে কিছু বস্তু পাঠিয়ে দিতেন তারা আমরা রান্না করার মতো অবকাশ আমাদের ছিল না কিনারও না মশলারও না রুটি তো গমের রুটি তো কতদিন চোখে পড়েনি জবের এই শুকনা রুটি আমাদের খেয়ে থাকতেছে এখানে হেলাল শব্দ একেবারে বহু দিনের কথা উল্লেখ আছে এবনে মাজাব এবং মুসলিম এসেছে হেলালের বদলে শহর এসেছে সাহারান মাস চলে যেত হেলাল মানে শহর মাস এসেছে সুতরাং আপনারা যে হাদিস দ্বারা আমি প্রমাণ করছি আপনারা যে শুধু প্রারম্ভ নির্ধারক অনুবাদ করেছেন এটা যেরকম কোরআন অনুযায়ী ঠিক নয় বাস্তবতার অনুযায়ী ঠিক নয় হাদিস অনুযায়ীও ঠিক নয় তবে একটা একটা অর্থ হতে পারে এটার সেটা বাস্তবতা আছে যেভাবে সকল কিছুকে চাপাইয়ে নিয়ে নিজেদের গতি বিধুর যে চালাতে চাচ্ছেন এটা অবান্তর এটা মিথ্যা এটা কোরআনের দাবি নয় এটা হাদিসের দাবি নয় এটার ভাষার দাবি নয় এটা বাস্তবতার দাবিও নয় সম্মানিত উপস্থিতি তবে আমি বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করছি যারা এই সকল করছেন তাদের পক্ষে মত যা আছে তা সোজা করে লেখেন আমার কোনো আপত্তি নেই যতদূর পর্যন্ত এগিয়ে গেছেন এতটুকু বিদ্যা নিয়ে এতটুকু বুদ্ধি নিয়ে এতটুকু জ্ঞান নিয়ে এতটুকু যুক্তি নিয়ে এতটুকু বিজ্ঞান নিয়ে আপনাদের এই মঞ্চে কথা বলার অধিকার এইভাবে নেই আলোচনা করতে পারেন আর সাধারণ পাবলিক যারা এদের দ্বারা বিভ্রান্ত হয়ে সিয়াম আগে পালন করছেন এবং ঈদ আগে পালন করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শুধুমাত্র কেউ যদি পড়তে চান সৌদি আরবের সাথে অন্য ফতোয়া সেটা থাকতেও পারে সেটা অন্য বিষয় কিন্তু এদের কথা মতো নয় এরা সে অবস্থান রাখেন না দ্বিতীয় পর্বে যেটা হাদিস নিয়ে কি করেছেন কি ধরে ব্যাখ্যা করেন সেটা আমি বলবো শেখ বিনবাজ আমার উস্তাদ আল্লামা ওসাইমিন আমার উস্তাদ তাদের নামে প্রতারণা তাদের নামে মিথ্যাচার হুদা রেফারেন্স দিয়ে দিয়ে গেছে সব বই পুস্তক আমার কাছে রয়ে গেছে লাস্ট বক্তব্যে আমি সেগুলা ইনশাআল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্লেখ করে বলবো কোন জায়গায় তারা মিথ্যাচার করেছেন এবং প্রতারণা করেছেন ইনশাআল্লাহ আজিজ সেটা আপনাদের সাথে হিংসার জন্য না আপনারা বহুত খারাপ খারাপ কথা বলেছেন একেবারে অহমিকতার কথা বলেছেন আপনারা বলেছেন বিজ্ঞান বিরোধী আপনারা বলেছেন একার হারামে নিমজ্জিত করেছে আমরা মানুষকে নানান কাহিনী রচনা করেছেন সুতরাং আপনারা যদি আপনাদের বক্তব্যকে প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন আমি বক্তব্য বাড়াবো না কারণ আপনাদেরকে ভালোবাসি আলিম সাহেব কিন্তু এর উপরে যদি ঠিক থাকেন তাহলে আমাকে আরো তিনটা বক্তব্য দিতেই হবে কোথায় কোথায় কি করেছেন সে সেটা আমার মানুষের কাছে উপস্থাপন করা কর্তব্য হয়ে পড়েছে আল্লাহ মনসুর আপনারা বর্মী মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন অন্য পয়েন্টে চালু যাচ্ছে মনে হয় চিন্তাবিদরা কালকের থেকে এই টিভিতে আসা শুরু করছে এতদিন দেখে নাই এটা অন্য খাতে প্রবাহিত করার সেখানে মাদ্রাসা হচ্ছে কেন সেখানে মসজিদ হচ্ছে কেন ধর্মের কথা হচ্ছে কেন এই নিয়ে তারা মাথা খারাপ হয়ে গেছেন কালকার থেকে দেখতে পাচ্ছি কাজেই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বোধহয় চেষ্টা অন্য লাইন থেকে চলছে সরকার এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে পাবলিকও ভালো অবস্থানে আছে কিন্তু জোরালোভাবে তাদেরকে ওই দেশে তাদের দেশে ফেরত নেওয়ার যে বন্দোবস্ত সেটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি না হয়তো আরেক ফিলিস্তিনের মতো হয়ে যাচ্ছে এখানে বাংলাদেশের জন্য বোঝা টানা কঠিন হয়ে পড়বে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের পথ নেই যারা সহযোগিতা করছেন করবেন আরো যদি টাইট দিয়ে দেওয়া হয় স্বাভাবিক সহযোগিতা যা তা পৌঁছানো কঠিন হয়ে পড়বে মুসলমানদের জন্য এ এক কঠিন বিপদ সংকেত আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের যা দেখেছি আমি অনেক আলে মোলামা সেখানে অনেক আলে মোলামা হাফেজ কারি মৌলী মুন্সি যে একটা মসজিদ এসে দেখেছি নব্বই জন মানুষ নব্বই জন আলেন জড়ো হয়েছিল আমার সামনে হঠাৎ করে কোথার থেকে আমাদেরকে কিছু সহযোগিতা দেন বাচ্চাগুলা ফেল ফেল করে তাকিয়ে আছে যুবকগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলা বিধবা মহিলাগুলা পুরুষ মানুষ কম দেখতেছি শুধু মহিলা আর শিশু তাদের পেটে বাচ্চা কাচ্চা রয়েছেন এক বোন প্রায় পাঁচশো প্যাকেট দুধ দিয়েছেন ইনশাল্লাহ সপ্তাহে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাচ্চাদের কাছে আর্মিরা ডিসিপ্লিন এসে আমি আলহামদুলিল্লাহ যা দিয়েছেন শেষে দুইবার আর্মিদের মাধ্যমে আলামের মসজিদের নামে দিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে নাম লিস্ট করেছে আলামিন মসজিদ মোহাম্মদপুর দ্বিতীয়বার যেটা দিয়েছে আলামিন মসজিদের ব্যানার বানিয়ে আলামিন মসজিদের ব্যানারেই দিয়েছি দ্বিতীয়বার তৃতীয়বার যাবো ইনশাআল্লাহ ব্যানারের মাধ্যমে দিতে চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করেন যে একটা মসজিদ টিবল ইত্যাদিতে সেখানে দেওয়ার চেষ্টা হচ্ছে যে ভাইরা দিচ্ছেন আমার কাছে দিতে হয় এমন কথা নেই আমিও বারবার যেতে পারছি না এই সপ্তাহে যাবো ইনশাআল্লাহ আবার দুইবার গেছে আবার যাবো আল্লাহ যদি তৌফিক দান করে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশা আল্লাহ তিনি সমাধান করতে পারেন মানুষের বিদ্যা বুদ্ধিতে আমরা যতটুকু বুঝছি এই সমস্যার সমাধানের কোনো পথ নেই চীন এবং রাশিয়া বেঁকে বসেছে আমি সরকারকে অনুরোধ করব সরকারের মধ্যে চীনপন্থী মন্ত্রী আছে অনেক লম্বা লম্বা কথা বলে এখন একটু চীনে পাঠিয়ে দেন মেহরবানি করে রাশিয়ার মন্ত্রী রাশিয়াপন্থী মন্ত্রী আছে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেন মেহরবানি করে ওদেরকে একটু রাশিয়া পাঠিয়ে দেন ক্ষমতা নাই খালি চাপাবাজি খালি কথা তারপরে যতটুকু হচ্ছে আল্লাহ ভালো জানে দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ থেকে তিনি উদ্ধার করতে পারেন রাত্রেও দোয়া করবেন দিনেও দোয়া করবেন সহযোগিতা যা দিচ্ছে তা একেবারেই নগণ্য সামান্য আমি তো যেখানে শেষ মুহূর্তে নিয়ে পৌঁছালাম পাঁচ নম্বর ক্যাম্পে দিল বা আলু খালি সেখানে বলে এখানে খাদ্য নিয়ে গেলাম বলে ছয় নম্বর ফাঁকা ছয় নম্বর ক্যাম্পে গিয়ে দেখি খালি আমাদের গাড়িতে দুইশো প্যাকেট আগেও গাড়ি নেই পরেও গাড়ি নেই আরেক গাড়ি রোগ লোক মহিলা সব বসে আছে প্রায় হাজার খানিকের মতো দুইশোকে দিয়েছি এই সাত আটশো মানুষ হয়তো সারাদিন অপেক্ষা করবে খাদ্য আসবে কিনা আমি জানি না দোয়া করবেন এদের জন্য পুরা দেশ যেন এই সমস্যায় না পড়ে আমাদেরকে যেন আল্লাহ আর বৃহত্তর বিপদে না ফেলেন আল্লাহ মনসুরমান নাসারাদিন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شانهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى اعلى وأولى وعز وجل وأتم وهم أكبر